ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার সাম্যমতি শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার মানুষের মন গণতন্ত্রে দিনে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী শাসকের শোষণের যন্ত্রে মজলুম থাকে সদাবন্দী মানুষের মন গড়াতন্ত্রে দিনে বাড়ে প্রতিদ্বন্দ্বী শাসকের শোষণের যন্ত্রে মজলুম থাকে সদা বন্দি তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায় তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায় ইতিহাস বলে দেয় বারবার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার সাম্য মৈত্রী শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ওরা নিজেদের কথা ভাবে রাত্রি কেড়ে নাই দুঃখীদের অন্য ওরা অধিকার দিতে গিয়ে নারীদের বানিয়েছে বাজারের পণ্য ওরা নিজের কেড়ে নাই দুঃখীদের অন্য ওরা অধিকার দিতে গিয়ে নারীদের বানিয়েছে বাজারের পণ্য ওরাই চিহ্নিত দুশ্মন ওরাই চিহ্নিত দুশ্মন ইসলাম মুসলিম ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার সাম্য মৈত্রী শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার চেয়ে দেখো নামাজের কাতারে আমির ফকির সবে দাঁড়িয়ে স্রষ্টার করুণা কামনায় সেজদাতে পড়ে সবে লুটিয়ে চেয়ে দেখো নামাজের কাতারে আমির ফকির সব দাঁড়িয়ে স্রষ্টার করুণা কামনায় সেজদাতে পড়ে সবে লুটিয়ে সাদা কালো ভুলে গিয়ে সকলে সাদা কালো ভুলে গিয়ে সকলে সাম্যের বন্ধনে একাকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার সাম্য মৈত্রী শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার